كل شيء حفيظ তাদের উপর শয়তানের কোনো ক্ষমতা ছিল না তবে কে পরকালে বিশ্বাস করে এবং কে তাতে সন্দেহ করে তা প্রকাশ করাই ছিল আমার উদ্দেশ্য আপনার পালনকর্তা সব বিষয়ে তত্ত্বাবধায়ক قل ادعوا الذين زعمتم من دون الله لا يملكون مثقال ذرة في السماوات ولا في الأرض وما لهم فيهما وما لهم فيهما من شرك وما له منهم من ظهير বলুন তোমরা তাদেরকে আহ্বান করো যাদেরকে উপাস্য মনে করতে আল্লাহ ব্যতীত তারা নভমণ্ডল ও ভূমণ্ডলে অনুপরিমাণ কোনো কিছুর মালিক নয় এতে তাদের কোনো অংশও নেই এবং তাদের কেউ আল্লাহর সহায়কও নয় ولا تنفع الشفاعة عنده إلا لمن أذن له حتى إذا فزع عن قلوبهم قالوا ماذا قال ربكم قالوا الحق وهو العلي الكبير যার জন্য অনুমতি দেওয়া হয় তার জন্য ব্যতীত আল্লাহর কাছে কারো সুপারিশ ফলপ্রসূ হবে না যখন তাদের মন থেকে ভয়ভীতি দূর হয়ে যাবে তখন তারা পরস্পরে বলবে তিনি সত্য বলেছেন এবং তিনি সবার উপরে মহান قل من يرزقكم من السماوات والأرض قل الله وإنا أو إياكم وإنا أو إياكم لعلى هدى أو في ضلال مبين বলুন নভমণ্ডল ও ভূমণ্ডল থেকে কে তোমাদেরকে রিজিক দেয় বলুন আল্লাহ আমরা অথবা তোমরা সৎ পথে অথবা স্পষ্ট বিভ্রান্তিতে আছি ও আছো قل لا تسألون عما أجرمنا ولا نسأل عما تعملون বলুন আমাদের অপরাধের জন্য তোমরা জিজ্ঞাসিত হবে না এবং তোমরা যা কিছু করো সে সম্পর্কে আমরা জিজ্ঞাসিত হব না قل يجمع بيننا ربنا ثم يفتح بيننا بالحق وهو الفتاح العليم বলুন আমাদের পালনকর্তা আমাদেরকে সমবেত করবেন অতপর তিনি আমাদের মধ্যে সঠিকভাবে